চাঁদ পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো রাত পোহায়ে ভোর এসেছে শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন জাগ্রত কবি মুহিব খানের দ্বিতীয় পরিবেশনা দিন বদলের দিন এসেছে ক্যাসেটটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গাজী আতাউর রহমান সহযোগিতায় ছিলেন মুস্তাফা কামাল রেজা ইমন ও মোহাম্মদ নিসার উদ্দিন ধারা বর্ণনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারিক ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে সাউন্ড মিডিয়া পুরানা পল্টন ঢাকা আল্লাহ হাফেজ বদলের দিন এসেছে বন্ধু জাগো রাত পোহায় ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো সব গোলামির জিঞ্জিরে আজ কুড়াল মারো আর কত চুপ থাকবে এবার কণ্ঠ ছাড়ো সব গোলামির জিঞ্জিরে আজ কুড়াল মারো আর কত চুপ থাকবে এবার কণ্ঠ ছাড়ো হাত গুটিয়ে থাকলে বিজয় আসবে না গো হাত গুটিয়ে থাকলে বিজয় আসবে না গো দিন বদলের দিন এসেছে জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো আর কতকাল মাতাল থাকবে নেশায় থাকবে চেয়ে কোন সুদিনের মিথ্যে আশায় আর কতকাল বদ্ধ মাতাল থাকবে নেশায় থাকবে চেয়ে কোন সুদিনের মিথ্যে আশায় কোন সে জ্বালায় শূন্য থালায় ভিক্ষা মাগো সে জ্বালায় শূন্য থালায় ভিক্ষা মাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো হক বাতিলের চলছে লড়াই চলবে আরো জয় পরাজয় হোক বা না হোক সামনে বাড়ো বাতিলের চলছে লড়াই চলবে আরো জয় পরাজয় হোক বা না হোক সামনে বাড়ো রক্ত চোষার তত্ত্বে আগুন জ্বালিয়ে রাখো রক্ত চোষার তত্ত্বে আগুন জ্বালিয়ে রাখো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো